ইবনু জুরাইজ রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমাকে ইবনু শিয়াব রহমতুল্লা আলাহি লিয়ান ও তার হুকুম সম্বন্ধে সাদ গোত্রের সাহল ইবনু সাদ রদিল্লাহ তালাহু থেকে হাদিস বর্ণনা করেন যে আনসারদের এক ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহ রসুল আপনি কি বলেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অন্য লোককে দেখতে পায় তবে কি সে তাকে হত্যা করবে অথবা কি করবে এরপর আল্লাহ তালা তার ব্যাপারে কোরআনে উল্লেখিত লিয়ানের বিধান অবতীর্ণ করেন তখন নব্বী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে ফয়সালা দিয়েছেন রাবি বলেন আমার উপস্থিত থাকতেই তারা উভয় মসজিদে লিয়ান করল উভয় লিয়ান করা শেষ হলে সে ব্যক্তি বলল হে আল্লাহ রসুল যদি আমি তাকে স্ত্রী হিসাবে রেখে দিই তবে তার উপর মিথ্যারোপ করেছি বলে গণ্য হবে এরপর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে নির্দেশ দেওয়ার আগেই সে তার স্ত্রীকে তিন তালাক দিল রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সামনেই সে তার থেকে পৃথক হয়ে গেল তিনি বললেন এই সম্পর্ক ছেদি প্রত্যেক লিয়ানকারী দয়ের জন্য বিধান ইবনু জুরাইজ বলেন ইবনু শিহাব রহমতুল্লা আলহী বলেছেন তাদের পর লিয়ানকারীদ্বয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানোর হুকুম চালু হলো মহিলাটি ছিল গর্ভবতী তার বাচ্চাকে মায়ের পরিচয়ে ডাকা হতো বর্ণনাকারী বলেন এরপর ওয়ারিশের ব্যাপারেও হুকুম জারি হলো যে মহিলা সন্তানের ওয়ারিশ হবে এবং সন্তানও তার ওয়ারিশ হবে যতটুকু আল্লাহ তালা নির্ধারণ করেছেন ইবনু জুরাইজ ইবনু শিহাবের সূত্রে সাহল ইবনু সাদ সাইদি থেকে এ হাদিস সম্পর্কে বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি ওই স্ত্রীলোকটি ওহরার অর্থাৎ একরকম ছোট প্রাণীর মতো লাল ও বেটে সন্তান জন্ম দেয় তবে বুঝব মহিলাই সত্য বলেছে আর লোকটি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছে আর যদি সে কালো চক্ষু বিশিষ্ট বড় নিতম্বযুক্ত সন্তান জন্ম দেয় তবে বুঝব লোকটি সত্যই বলেছে উক্ত মহিলা অপছন্দনীয় আকৃতির বাচ্চা প্রসব করে